ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাহারামের বিনা উপস্থিতিতে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করবে না এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল হে রসুল আমার স্ত্রী হজ করার জন্য বেরিয়ে গেছে এবং অমুক অমুক জিহাদে অংশগ্রহণের জন্য আমার নাম তালিকাভুক্ত করা হয়েছে নাবি সাল্লাহ সাল্লাম বললেন ফিরে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে হাজ সম্পন্ন করো